আর দুটো প্রশ্ন আছে সংক্ষেপে জবাব দিয়ে দিই একুশ নম্বর প্রশ্ন আমাদের এলাকাতে কবর দেওয়ার শেষে কবরের চার কোণে খেজুর পাতা পুঁতে ওই চারটি খেজুর পাতা চারজন চারটি সুরা পড়ে কবরে পুঁতে দেই সব বেদাত আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলল যে নবী সাল্লাহ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তির কবরের মধ্যে খুব আজাব হচ্ছিল নবী সাল্লাম আদেশ করেছিলেন ওই ব্যক্তির কবরে খুব আজাব হচ্ছে তোমরা গিয়ে খেজুর পাতা পুঁতে দাও তাই আমরা এটা করি এটা কি সত্য কোরআন বা হাদিস নবী জামানায় কেউ কি করেছেন রসুল্লাহ সাল্লাম দুটো কবর দিয়ে যাচ্ছিলেন ওয়াহির মাধ্যমে জানতে যে এই দুটো কবরে আজাব হচ্ছে দুইজনের দুটো অপরাধ ছিল গোনাগুলি কাবিরা গোনা ছিল যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলী সাফাতের অনুমতি দেওয়া হইল কিন্তু সাফাতটা ছিল সঠিক ব্যাখ্যা হাদিসের সাফাত মোয়াক্কাতা একটা নির্দিষ্ট বা সীমিত কালের জন্য সুপারিশ ছিল রসুল্লাহ সাল্লাহামের যাতে করে মানুষ এই পাপগুলিতে লিপ্ত না হয় আর এদের আজাব হচ্ছে আজাবটা হালকা হয় সেটা হচ্ছে যে তিনি দুটো খেজুর ডাল নিলেন আর দুই কবর দুটো ঢেড়ে দিলেন চার কোনাই নাই দুই কবরের ওপর দুটো গেড়ে দিলেন আর পরে লাল্লাহ আনহমা মালাম এই দুটো কবরের আজাবকে হালকা করা হবে যতদিন পর্যন্ত দুটো ডাল শুকিয়ে না যায় এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন সাল্লামের কাছে আল্লাহ রব্বুল আলমিন ওয়াহি মারফত জিবরির মারফত জি এতদিন পর্যন্ত আজবটা হালকা থাকবে তারপরে তার অপরাধ যদি থাকে তো আজব হইতে থাকবে এতদিন জন্য সুপারিশ এই জন্য এই হাদিসের ভুল ব্যাখ্যা এক শ্রেণীর লোকেরা করেছে যে কাঁচা ডাল যতদিন তসবি করবে তসবির কারণে কবর আজব হালকা হবে তো কোরআন এবং হাদিসে কি আছে যে কাঁচা ডাল শুধু তসবি করা শুকনো তসবি করা বরং কোরআন কারিমের সোরায় যে কোন বস্তু শুকনো রস শাল পৃথিবীর সবকিছু সবকিছু গাছপালা জীব জন্তু সমস্ত কিছু লোহা স্বর্ণ চাঁদি আল্লাহ যা সৃষ্টি রয়েছে সেই যে কোনো বস্তু আল্লাহ ছাড়া সবকিছু সেই সব কিছুই আল্লাহ প্রশংসার সাথে সাথে তসবি করে ওলাখিন লাতাফ তবে তাদের তসবি তোমরা অনুধাবন করো না বুঝতে পারো না আলী শুকনো আর কাঁচার কোন পার্থক্য নেই ক্ষেত্রে তারপরে রসুল্লাহ সাল্লাম এই দুটো কবরের ওপর শুধু খেজুর ডাল ছিলেন আর কোন ক্ষেত্রে তিনি করেননি তার জীবদ্দশা অনেক মাইয়ে দাফন হয়েছে ভালো হয়েছে কারো ভুল ভ্রান্তিও ছিল কারো আর কবরের ওপর এই রকমের খেজুর ডাল পুতেননি তারপরে খলেফারা সাথে এই এর উপর আমল করেননি না হলে বলতাম যে এটি সন্ন্যত সেই জন্য তারা বুঝেছেন যে রসুল্লাহ ওই হাদিসের আলোকে এটি কাজ করতে হবে সুতরাং এটি একটি বিধাত আর এই বেদাত করা হচ্ছে গুমরাহি গুমরাহির পরিণাম অবশ্যই জাহান্নামের শাস্তি যদি আল্লাহ মাফ না করে সুতরাং এসব গুলি করবেন না তারপরে আলমারা আরো বেশ কিছু কথা তার মধ্যে একটি কথা এখানে বলে দিই সেটা হচ্ছে যে রসুল্লাহ ওহির মাধ্যমে জানতে পারে এই দুটো কবরে আজাব হচ্ছে আপনি যাদের কবরে খেজুরের ডাল পুঁতছেন কি আপনি কি জানছেন যে তাদের কবরে আজাব হচ্ছে হতে পারে যে তারা নেক তাদের কবরে নিয়ামতে ভরে দেওয়া হয়েছে আপনি কি সাহসে তাদের ওপর তাদের কবরের ওপর আপনি ডাল পুঁতলেন আর তারপরে ডাল পুঁতলেন যদি হ্যাঁ এই সেন্স নিয়ে যে নবী সাল্লাহ সাল্লাম কবরে ডাল পুঁতেছেন কারণ ওখানে আজাব হচ্ছিল তাহলে আপনি কি অভিযুক্ত করলেন না এই কবরবাসীকে যে তোমার বা আপনার কবরে বা এই কবরে হয়তো তোমার বাবার কবরে হয়তো আজাব হচ্ছে হয়তো আজাব হচ্ছে এই কথা বলার বা এই কথা চিন্তা করার আপনার অধিকার কি দিল সুতরাং সতর্ক সাবধান এইরকম বিদাত থেকে যারা এই সব বিদাত করবে তারা গুনার কাজ করছে আর যে কোনো বিদাত কাবিরা গুনা আল্লাহ যেন এই সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন